হাজারো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহ সুবহান ওয়া তালা সকল ইমানদারদেরকে ক্ষমা করে দিন এবং যারা এখন ইমান আনায়ন করতে পারেননি তাদেরকে ইমানের দৌলত দ্বারা সমৃদ্ধ করুন প্রিয় দর্শক আমরা সোনালী শিশু অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সোনালী শিশু অনুষ্ঠানে আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শিশুদের বুদ্ধিভিত্তিক বিকাশে আমাদের যে করণীয় সেই করণীয়গুলোর যে মূলনীতি আমরা আলোচনা করছিলাম তার আজকের সর্বশেষ এই পর্বে আমরা পঞ্চম এবং ষষ্ঠ মূলনীতি আলোচনা করব পঞ্চম মূলনীতি হচ্ছে শিশুদেরকে হাতে কলমে শিক্ষা দিতে হবে তাদের প্রশিক্ষণ দিতে হবে হাতে কলমে তাদের বুদ্ধিভিত্তিক বিকাশের জন্য হাতে কলমে আপনাকে কাজ করে রেখে দিতে হবে আর ষষ্ঠত যে মূলনীতিটি তা হচ্ছে শিশুদের সামনে রাসুল্লাহ সাল আলী আসসালামের আদর্শ উপস্থাপন করতে হবে এ দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে বিষয়টি তা হচ্ছে শিশুদেরকে হাতে কলমে কাজ করিয়ে দিতে হবে অর্থাৎ আমরা শুধুমাত্র তাদেরকে বক্তৃতা বিবৃতির মাধ্যমে বলবো না যে এই কাজটি এভাবে করা দরকার বা এই কাজটি এভাবে করতে হবে শুধু তার উপর নির্ভর না করে আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিতে হবে আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে করে দেখিয়ে দিতে হবে যে কাজটি এভাবে করতে হবে কাজটি এভাবে সম্পাদন করতে হবে এর মাধ্যমে শিশুদের যে অনুভূতি শক্তি সেটিকে আরও শার্প করা হয় সেটিকে আরও তেজদীপ্ত করা হয় আরও শানিত করা হয় এবং তার মেধাকে তার বুদ্ধিমত্তাকে আরও প্রগাঢ় এবং শক্তিশালী করা হয় এবং এর উপর ভিত্তি করে কিন্তু তার সমৃদ্ধি তার উন্নয়ন ঘটে তখন সে বুঝতে পারে তার কাছে একটা স্ট্যান্ডার্ড থাকে যে কোন কাজটি কতটা চমৎকারভাবে কতটা ভালোভাবে করা যায় তার মধ্যে একটা উপলব্ধি তৈরি হয় যে কাজগুলোকে সুন্দরভাবেই করতে হবে এলোমেলো বা এব্রো থেব্রোভাবে কোনো কাজ করার মতো নয় তখন তার একটি অনুভূতি একটা জাগ্রত চিত্ত তার মধ্যে তৈরি হবে সর্বোত্তমভাবে কোনো কাজ সম্পাদনের আমরা এই জন্যে দেখি যে সকল শিশুদের সামনে হাতে কলমে প্র্যাকটিক্যালি যাদেরকে কাজ শেখানো হয় তারা ধীরে ধীরে এক পা দুপা করে তারা পারফেকশনের দিকে তারা চমৎকার করে কোনো কাজ সম্পাদনের দিকে তারা এগিয়ে যায় আর আমরা তো জানি আল্লাহ সুবহানুয়া তারা এবং তার রাসুল সাল আলী হাসলাম কোনো কাজ সর্বোত্তমভাবে সবচেয়ে ভালোভাবে করাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছেন তারা সেটিকে প্রশংসা করেছেন তার তারা গুণ কীর্তন করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কি কখনো এরকম করেছেন যে শিশুদেরকে তিনি হাতে কলমে দেখিয়ে দিয়েছেন যে কোন কাজটি কিভাবে হবে হ্যাঁ তার একটি এক্সাম্পল এবার আপনাদের সামনে উপস্থাপন করব খুবই চমৎকার একটি বিষয় সেটি হচ্ছে যে রাসুল ইসলাম একবার কোন একটি জায়গায় তিনি যাচ্ছিলেন দেখলেন যে প্রতিমধ্যে একজন শিশু একটি বকরি জবাই করে তার চামড়া চামড়া সেখান থেকে খসাচ্ছে রাসুল্লাহ দেখলেন যে শিশুটি এই চামড়া খোলার ক্ষেত্রে চামড়া খসানোর ক্ষেত্রে সে ভালোভাবে চামড়াটি খসাতে পারছেন না তখন রাসুল্লাহ সাল আলী আসসালাম তিনি তার নিজের হাতে তার সামনে চামড়াটিকে খসিয়ে তিনি দেখিয়ে দিলেন যে এভাবে কোনো প্রাণী যদি জবাই করা হয় তাহলে তার চামড়াকে খসাতে হয় এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমহুল্লাহ বর্ণনা করেছেন আবু সঈদ আল হুদুর রেদি আল্লাহ তালানহু থেকে তিনি বলছেন যে আন্না রাসুল আল্লাহ সাল আলী আসলাম মার্রাবি গোলামিন ইয়াসলাহু শাহতান রসুলাম একবার এক বালকের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন যে একটি ছাগল বা বকরির চামড়া খুলছিলেন ওয়ামা ইহসেনু কিন্তু তিনি কাজটি ভালোভাবে করতে পারছিলেন না ফকর আল্লাহ রসুল্লাহ সাল্লাম রসুল তখন তাকে বলেন তানাহা হাত্তা উরিক তুমি একটু সরো আমি তোমাকে দেখিয়ে দেই যে কিভাবে এর চামড়াটি খুলতে হয় ফাদাহু বাইনাল জিলদি ওয়াল্লাহম রসুলাম এবার তার হাতটি ঢুকিয়ে দিলেন ওই যে বকরি জবাইকৃত বক্তি ওই বকরির চামড়া এবং মাংসের মধ্যখানে চামড়া এবং মাংসের মধ্যখানে এই জায়গাটি একটু ফাঁকা থাকে সেখানে চর্বি থাকে আপনারা জানেন যে এর মধ্যখানে তিনি তার হাতটি ঢুকিয়ে দিলেন ফাদা খাসা বিহা হাত্তা দাখারাত ইলাল ইফতে এবং এটি তিনি ঢুকিয়ে দিয়ে ইফতুন মানে তার ইয়ে পর্যন্ত তার হাতের বগল পর্যন্ত অর্থাৎ ওই বকরির বগল পর্যন্ত চলে আসলেন তার হাতটি দিয়ে এভাবে তিনি সামনে হাতটি এতটুকু নিয়ে গেলেন সুম্মা মাদা তিনি তারপর আরেকটু টেনে তারপরে চামড়াটি তিনি বের করলেন ফসল্লা রসুম্মা মাদা এরপর তিনি সেখানে এই কাজটি তাকে দেখিয়ে দিয়ে তারপর তিনি চলে গেলেন ফসল্লা আলিন্নাস তারপরে তিনি অজু না করেই তিনি আবার নতুন করে উজু করলেন হাতটি শুধুমাত্র ধুয়ে নিয়ে তারপরে তিনি তার সালাত আদায় করলেন মানুষদেরকে নিয়ে তিনি সালাদ আদায় করলেন বিমিস লিহাদ হি তাজারুব আল আমালিয়া ফি তাদরিবিল তৈফলে এই মাধ্যমে এখানে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যেভাবে এই শিশুকে তিনি হাতে কলমে দেখিয়ে দিলেন কাজটি কিভাবে সর্বোত্তমভাবে সম্পাদন করতে হয় আমাদেরও দরকার আমাদের শিশুদের জ্ঞানের জানাশোনার পরিধিকে জানাশোনার হরাইজনকে যদি আমরা আরও বিস্তৃত করতে চাই আমরা যদি বোঝাতে চাই যে তাদের বুদ্ধি তাদের মেধা তাদের মগজ এটি আরও প্রসারিত এবং প্রশস্ত হোক তাহলে আমাদেরকেও হাতে কলমে তাদেরকে কাজটি দেখিয়ে দিতে হবে এর কোনো ব্যর্থ এর কোনো অন্য কোনো দিক নেই এবং এর আগেও কিন্তু আমরা অনেকগুলো হাদিস দেখেছি যেখানে রাসুল ইসলাম হয়তো বা তিনি উপলব্ধি করেছেন যে আবদুল ইবিন আব্বাস সদি আল্লাহ তালাহ তিনি দেখবেন রাসুল্লাহ আসলাম কীভাবে উজু করেন এবং যেটি আমরা এর আগে অনেকবার হাদিসে বর্ণনা করেছি মাইমুন রদি আল্লাহ তালহা তার ঘরে হজরত ইবিন আব্বাস রদি আল্লাহ তালহু তিনি একরাত অবস্থান করলেন শুধুমাত্র রাসুল ইসলাম ওই রাতে তার স্ত্রী মাইমুন রদি আল্লাহ তালা আনহার কাছে থাকা অবস্থায় তিনি কিভাবে রাতের সালাদ আদায় করেন এটি দেখার জন্য এবং রাসুল ইসলাম উজু করলেন তিনি সেখানে খুব ভালো করে দেখলেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সালাদ দায় করলেন তিনি ভালো করে দেখলেন এবং তার পাশে ওইভাবেই কাজগুলো করে তিনি তার পাশে গিয়ে দাঁড়ালেন এইখান থেকে আমরা দেখি যে সন্তর্পণে অজান্তেই রাসুল ইসলাম শিশুদের অজান্তেই তিনি তাদের সামনে উপস্থাপন করছেন কারণ তিনি তো জানতেন তার কাছে এই তথ্য ছিল তিনি জানতেন এর জন্য তিনি তাদেরকে উত্তম একটি আদর্শ দেওয়ার জন্যে এভাবে তিনি কাজগুলো সম্পাদন করতেন এবার আমরা এই ষষ্ঠ মূলনীতি পঞ্চম মূলনীতি নিয়ে আলোচনা করলাম ষষ্ঠ যে মূলনীতিটি তা হচ্ছে শিশুদের সামনে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম আদর্শকে প্রতিষ্ঠিতভাবে পেশ করতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক কারণ আমরা রাসুল্লাহ সাল আলহিমের চেয়ে সেরা আদর্শ কোথায় পাব রাসুল্লাহ সাল্লাহ আলহিসামকে আল্লাহ সুফানুয়াদ আমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছেন অর্থাৎ আমাদের সন্তানদের সামনে উল্লাহ সাল্লাহ আলী আসলামের আদর্শই আমাদেরকে পেশ করতে হবে তার আদর্শে আমাদেরকে উপস্থাপন করতে হবে আমাদের চলনে আমাদের বলনে আমাদের কথাবার্তায় আমাদের আচার আচরণে আমাদের খাবার আমাদের শোয়া সকল ক্ষেত্রে আমাদের গোসল উদু আমাদের সালাত আদায় এবং আমাদের রোজা রাখা প্রত্যেকটি কাজে রাসুল্লাহ সাল্লাহ আদর্শ সাহাবাই কারামদের আদর্শ মানব আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করতে হবে রসুল ইসলামের আদর্শ আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করতে হবে এই আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি বললাম যে রসুল্লাহ সাল আলী আসসালাম হজরত ইবনে আব্বাস আদি আল্লাহ তালহু তার কাছে ওই রাতেই একই একই বাড়িতে ছিলেন তিনি বুঝতে পেরেছেন একই ঘরে একই কোয়ার্টারে তিনি ছিলেন অথবা তিনি বুঝতে পেরেছেন যে তিনি তা দেখছেন অতএব তিনি এমন সুন্দরভাবে উজু করলেন এবং তিনি সালাদে দাঁড়ালেন যাতে শিশু প্রত্যেকটি জিনিস সেভাবে ফলো করতে পারে এবং তিনি নিজে বলছেন ওসোনা আয়তু মিসল্লাজি সোনা আমিও রাসুলসাম যেরকম করেছেন ঠিক একইভাবে আমি উজু করলাম একইভাবে আমি তার সাথে সালাতে গিয়ে দাঁড়ালাম এখানে আমরা যে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই সেটি হচ্ছে এই ইবনে হোজাইমার দিয়ে আল্লাহ তালাহ তিনি ইবনে আব্বাস দিয়ে আল্লাহ তিনি হাদিসের আরেকটি বর্ণা তিনি বলেছেন যে ফ্যাতা আমি খুব মনোযোগের সাথে দেখলাম যে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম কীভাবে উজু করেন এবং কীভাবে তিনি গিয়ে সালাতে দাঁড়ান আমি যাতে পরিপূর্ণভাবে এই জিনিসটি দেখতে পাই আমি যাতে এই জিনিসটি পরিপূর্ণভাবে ফলো করতে পারি পরবর্তীতে তো আমরা এই জায়গায় যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে সন্তানদের সামনে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আদর্শ উপস্থাপন করতে হবে সন্তানদের সামনে রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে সেরা একমাত্র ব্যক্তিত্ব একমাত্র আদর্শ একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ক্যারেক্টার হিসেবে যদি আমরা চরিত্র হিসেবে যদি উপস্থাপন না করি তাহলে আমাদের সন্তানরা অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করবে এখন আমরা বর্তমানে যা দেখতে পাই সেটি বিষয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনা করব অতএব এটি পিতামাতার দায়িত্ব রাসুল্লাহ সাল্লাহ আসলামের সাথে সন্তানদেরকে শিশুদেরকে পরিচয় করিয়ে দেয়া রাসুল্লাহ সাল্লাহ আলিয়া আদর্শ তাদের সামনে উপস্থাপন করা রাসুল্লাহ সাল্লাহ আসলামের অনুসরণ যে বাধ্যতামূলক এই উপলব্ধি তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া রাসুল্লাহ সাল্লাহ আসলামের ভালোবাসা তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া এবং এই বিষয়টি আমরা পরবর্তীতে অবশ্যই এ আলোচনা করব যে যেখানে শিশুদের তাদের তাদের আকেইদা বা বিশ্বাসগুলোকে আমরা কিভাবে শানিত করব শিশুদের ইমোশনাল তার তার স্ট্রেংথ তার তার যে আবেগ তার ভালোবাসা এগুলোকে কীভাবে আমরা স্ট্রেংথ দেন আরও শক্তিশালী করব সে বিষয়ে আমরা এই বিষয়টি আলোচনা করব বটে তো এখানে আমরা যতটুকু বলে আমরা আমরা যথেষ্ট মনে করছি বলা ততটুকু হলো যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের আদর্শই আমাদেরকে অনুসরণ করতে হবে তাদেরকেই একমাত্র অনুকরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এই অনুভূতি এই শিক্ষা এই দীক্ষা এই প্রশিক্ষণ শিশুদেরকে প্রদান করা আমরা দেখি যে ইমাম তাবরানি রাহেমহল্লা এবং ইবনু নজ্জার রাহেমহল্লা আলী রাজি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটি রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন দিবু আউলাদ আলা সালাসিন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের প্রশিক্ষণ দাও তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের প্রশিক্ষণ দাও প্রথমত হচ্ছে আলা সালাসে খেসালেন তিনটি বৈশিষ্ট্যের প্রথমত হচ্ছে হব্বু নাবি ইকুম তোমাদের নবীর ভালোবাসা যে তারা যে তোমাদের নবীকে ভালোবাসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে অহুব্বু আলি বাইতিহি এবং তার পরিবার পরিজন রসুল্লাহ সাল্লামের পরিবার পরিজনকে যাতে তারা ভালোবাসে ওয়াতিলা ওয়াতিল কোরআন এবং কোরআন তেলাওয়াতে এই তিনটি জিনিস এর প্রশিক্ষণ এই তিনটি জিনিসের শিক্ষা তোমাদের সন্তানদেরকে তোমরা প্রদান করো আবার বলছি প্রিয় দর্শক নোট ডাউন করে রাখবেন নিশ্চয় সেটা হচ্ছে আদিবু আউলাদকুম আলা হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আলি বাইতিহি কোরআন তিনটি জিনিস তিনটি খেসল এর মধ্যে প্রথমত হচ্ছে রাসূল ভালোবাসা তার পরিবার পরিজনকে ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত করা প্রিয় দর্শক আমরা যদি সাহাবাই কেরামদের দিকে তাকাই তাহলে দেখব যে সাহাবাই কামরা দিয়ে আল্লাহ তালা আনহুম তারা তাদের সন্তানদেরকে এইভাবে প্রশিক্ষণ দিতেন তারা তাদের সন্তানদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের ভালোবাসা রাসুল আসলামের জীবন তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিতেন আমরা যদি আমাদের সন্তানদেরকে চাই যে তারা সবচেয়ে বেশি মেধাবী হোক তারা সবচেয়ে সফল ব্যক্তিতে পরিণত হোক তারা সবচেয়ে সুন্দর মানুষে পরিণত হোক তারা সবচেয়ে ব্যক্তিত্ববান মানুষে পরিণত হোক তাদের সবচেয়ে বেশি মেধা এবং প্রজ্ঞা থাকুক তাদের সবচেয়ে বেশি সাহসিকতা থাকুক তাদের সবচেয়ে বেশি শক্তি থাকুক তাদের সবচেয়ে বেশি মর্যাদা তৈরি হোক তাদের সবচেয়ে বেশি সফলতা দুনিয়া এবং আখেরাতে থাকুক তাহলে এই সবগুলো গুণাবলী যার মাঝে একত্রিত হয়েছে যিনি সবচেয়ে সুন্দর যিনি সবচেয়ে মর্যাদাবান যিনি সবচেয়ে বেশি বৈশিষ্ট্যের অধিকারী তাঁর সাথেই তো আমাদের পরিচয় করিয়ে দেওয়া দরকার আমাদের সন্তানদেরকে এখানে আমরা দেখছি যে রাসুল আসলাম যেহেতু বলেছেন যে আদিব আউলাদুকুম আলা সালাথি খেলা সোয়ালিন হব্বি নবীকুম তোমাদের নবীর ভালোবাসা তোমাদের সন্তানদের মধ্যে তোমরা তৈরি করে দাও সেটির তার আদলে আমরা দেখি যে সাহাবাইকার সেই কাজটি করেছেন সাহাদ আবি ওয়াকাসুদ্দি আল্লাহ তার আনহু

এর একটি মাত্র কারণ যে এর উপর ভিত্তি করে তাদের অন্তরে তাদের দিলে তাদের শরীরে তাদের চিন্তা চেতনায় রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের ভালোবাসা রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের প্রেম তাদের অন্তরে সজাগ তাদের অন্তরে সজাগ হবে এবং রাসুল্লাহ সাল্লামের মর্যাদা রক্ষায় তার সম্মান রক্ষায় তার দিন রক্ষায় তারা তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাসুল্লাহ সাল্লাহ যারা ঘৃণা করে রাসুল্লাহ আসলামের বিরোধিতা যারা করে তার দিনকে যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে তারা তারা ভয়ঙ্কর প্রতিরোধ তৈরি করে রাখতে পারবে এবং এই জন্য আমরা দেখি দুই শিশু সাহাবি এক সাহাবি হচ্ছে মোয়াজ ইবনে আমর আরেকজন হচ্ছে মোয়াজ ইবনে আফরা এই দুই মোয়াজ রাদি আল্লাহ তালা আনহুমা তারা কিভাবে বদরের ময়দানে অংশগ্রহণ করলেন এবং তারা তৎকালীন ফেরাউন ফেরাউন হাদিহিল উম্মা আবু আবু জাহালকে কিভাবে তারা হত্যা করেছেন সেই যুদ্ধের ময়দানে এটি কারণ হচ্ছিল লিআন্নাহু কানা ইয়াসুব্বুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ এই আবু জাহল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতেন এবং এই মুআ ইবনে আমর এবং মুআ এবং আফরা তারা দুজনে যখন জেনেছেন রসুলামকে এই লোক কষ্ট দিতেন তখন তারা সিদ্ধান্ত নিলেন এই দুটো বালক সিদ্ধান্ত নিলেন যে তারা যে কোনোভাবে হোক এর প্রতিশোধ প্রতিশোধ গ্রহণ করবেন এবং এই লোককে তারা হত্যা করবেন এটি কিন্তু রাসুলামের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেয়ার মাধ্যমেই তৈরি হয়েছে সম্মানিত উপস্থিতি আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের ভালোবাসা আমাদের অন্তরগুলোতে এবং তার মাধ্যমে যদি আমাদের শরীরে তার প্রকাশ যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের নিজেদের মাঝে আমাদের নিজেদের মাঝে রসুলামের ভালোবাসা রসুলামের তার তার যে অনুসরণের প্রকাশ আমাদের শরীরে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সেটি প্রদর্শন করতে হবে আমরা রাসুসলামের অনুসরণ করছি না আর আমাদের সন্তানরা রাসুল ইসলামের অনুসরণ করবে আমরা রাসুলকে ভালোবাসছি না আমাদের সন্তান রাসুলকে ভালোবাসবেন আমরা রাসুল ইসলামের আদর্শ অনুসরণ করছি না আর আমাদের সন্তানরা সেটি করবেন এটি কখন হতে পারে না এই জন্যে প্রতি মুহূর্তে প্রত্যেকটি কাজে তাদের তালিম এবং তারবিয়ার সময় তাদের প্রশিক্ষণ প্রশিক্ষণের সময় তাদেরকে বেড়ে যখন আমরা তুলছি তাদেরকে প্রতিপালন পরিপালন করছি তখন আমরা তাদের মাঝে সন্তর্পণে রাসুসলামের ভালোবাসা এবং রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের আদর্শকে অনুসরণের অনুভূতি তৈরি করে দিতে হবে এবং এটি আমরা ততক্ষণ পর্যন্ত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা রাসুল ইসলামের স্মরণ আমাদের পরিবারের মধ্যে না বাড়াই প্রতিদিন রাসুল্লাহ সাল্লামের একটি হাদিস বর্ণনা করি প্রতিদিন রাসুল ইসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের সন্তানদের সামনে বর্ণনা করি প্রতিদিন রাসুল্লাহ সাল আলহিসাল্লামের তার সিরা সম্পর্কে তার মাগাজি তার জীবন তার যুদ্ধবিদ্যা সম্পর্কে তার বুদ্ধিমত্তা সম্পর্কে তার উপদেশ সম্পর্কে ইভেন তার শরীরের বিভিন্ন আকৃতি প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আমাদের সন্তানদের সামনে কিছুটা হলেও আমরা উপস্থাপন করা দরকার এর মাধ্যমে আমরা রাসুল ইসলামের সুন্নাকে পুনর্জীবিত করব তার শিক্ষাকে পুনর্জীবিত করব এবং আমাদের এই আলোচনা করা দরকার রাসুল ইসলাম তার সাহাবিদের সাথে কীভাবে বসেছেন কিভাবে তিনি তাদের সাথে আচরণ করেছেন অন্য মানুষদের সাথে রাসুল্লাহ সাল্লাম কীভাবে আচরণ করেছেন কিভাবে তিনি খেতেন কিভাবে তিনি কথা বলতেন কিভাবে তিনি হাঁটতেন কিভাবে তিনি সালাত আদায় করতেন কিভাবে কিভাবে তিনি হাসতেন প্রত্যেকটি বিষয় যদি আমাদের সন্তানদের সামনে আমরা উপস্থাপন করি অত্যন্ত প্ল্যান্ড অত্যন্ত প্ল্যান বা অর্থাৎ পরিকল্পনা মোতাবেক তাহলে আমাদের সন্তানদের মাঝে রাসুল আসলামের ভালোবাসা তার আদর্শকে অনুসরণের সেই প্রত্যাশা সেই অনুভূতি তৈরি হবে আর আমরা জানি রাসুলামের অনুসরণের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আল্লাহ ভারত বলেছেন লকাত খান ফি রাসুলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান খান ইয়া ওয়াল ইয়াউমাল আখির যে আল্লাহকে চায় এবং আখেরাতের কল্যাণ চায় সেই যাতে আল্লাহ আর রাসূল সাল আলী আসসালামকে সেই যাতে সর্বোত্তম আদর্শ হিসাবে গ্রহণ করে আমাদের পিতা মাতাদের উচিত বিশেষ করে পিতাদের উচিত তাদের সন্তানদের সামনে রাসুল্লাহ সাল আলিয়ামের বিভিন্ন দিক তার চরিত্রের তার জীবনের বিভিন্ন দিকগুলো তুলে ধরা এটি কিন্তু আমরা যে হাদিসটি উল্লেখ করলাম সে হাদিসের প্রথম দ্বিতীয়চরসলামের পরিবার পরিজনকে ভালোবাসা অর্থাৎ রাসুল ইসলামের সন্তানদের সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দেয়া রাসুল ইসলামের স্ত্রীদের সাথে আমাদের স্ত্রীদেরকে আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দেয়া রাসুল্লাহ সাল্লাহ ইসলামের সাহাবাই কালামদের সাথে পরিচয় করিয়ে দেয়া বিশেষ করে এখানে আহলে বাইত এ তাদের মর্যাদা সন্তানদের সামনে উপস্থাপন করা যাতে রাসুল ইসলামের ভালোবাসা তার সন্তানদের ভালোবাসা তার পরিবার পরিজনের ভালোবাসা এদের অন্তরে তৈরি হয় কারণ আমাদের মনে রাখতে হবে আহমেদ হাম্বল মুসনাদ একটি হাদিস উল্লেখ করেছেন রসুল ইসলাম বলেছেন ইন্নি তারিকুন ফিকুমা সাকালাইন আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব ওয়াইতরাতি এবং আমার পরিবার পরিজন আহলা বেইতি আমার পরিবারের সদস্যগণকে ওয়া ইন্নাহুমা হাত্তা ইয়ারুদ্দা আলাইয়া আল হাউদু ফানদুরু কাইফা তাখলুক তুখলিফুনি ফিহিমা তারা তোমরা ততক্ষণ পর্যন্ত কেয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না তারা উপস্থিত থাকবে তোমাদের মাঝে ওয়া ইন্নাহুমা লাম ইয়াফতারিকা হাত্তা ইয়ারুদ্দা আলাইয়া আল হাউদু হাউদ হাউজে কাউসার আমার কাছে যতক্ষণ পর্যন্ত পেশ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে তোমাদের অনুসরণ করতে হবে তাদেরকে তোমাদের মেনে চলতে হবে ফাংজুরু কাইফা তখলিফুনি ফিহিমা তাহলে তোমরা দেখো যে আমার পরে তোমরা কোরআন এবং আমার পরিবারের পরিজনের সাথে তোমরা কেমন আচরণ করছো অতএব আমাদেরকে আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দিতে হবে রাসুসালামের পরিবারকে ভালোবাসার এটি আর তৃতীয়ত হচ্ছে এই হাদিসের বক্তব্য হচ্ছে যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে যাতে আমরা প্রশিক্ষিত করে তুলি কোরআন শুদ্ধভাবে তারা তেলাওয়াত করবে কোরআন যাতে তারা উপলব্ধি করে কোরআন যে তারা বুঝে এবং কোরআন অনুসারে যাতে তারা তাদের জীবনকে গঠন করার সেই অনুভূতি পায় এইভাবে আমাদের আমাদের সন্তানদেরকে প্রশিক্ষণ দিতে হবে রাসুল আসলাম আমাদেরকে সে কথাই বলে গিয়েছেন আল্লাহ সুবাহ বলেছেন দিনা আত بينهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা সত্যিকার অর্থে তেলাওয়াত করে এবং এরাই হচ্ছে যারা এর প্রতি ইমান এনেছে আর অন্য যারা রয়েছে তার প্রতি অস্বীকার করে এবং অস্বীকার মানে হচ্ছে এটিকে যারা সত্যিকার অর্থে তেলাবাত করে না তারাই হচ্ছে প্রকৃত অর্থে তারাই নিষ্ফল তারাই প্রকৃত অর্থে তারা ক্ষতিগ্রস্ত হবে তো প্রিয় দর্শক আমরা এখানে যে বিষয়টি আলোচনায় আপনাদের সামনে বলতে চেয়েছি তো হচ্ছে আদর্শকে আমাদের শিশুদের সামনে তুলে ধরা আমরা যদি রাসুলসলামের আদর্শকে একটি পরিপূর্ণ আদর্শ হিসেবে আমাদের শিশুদের সামনে তুলে না ধরতে পারি তাহলে তাদের রাসুল আসলাম সম্পর্কে ভালোবাসা তৈরি হবে না দিন অনুসরণের ভালোবাসা তাদের মধ্যে তৈরি হবে না রাসুল আসলাম যে কিভাবে জাতির মানবতার কল্যাণ সাধন করেছেন কোন পদ্ধতিতে মানবতার কল্যাণ সাধন করা যায় সেই উপলব্ধি কিন্তু তাদের মাঝে কোনো অবস্থায় তৈরি হবে না অতএব আমরা যদি তাদের সামনে রাসুলসলামের আদর্শ তৈরি না করি তাহলে তারা সুপারম্যানের আদর্শ হিসেবে তারা গ্রহণ করবে সুপারম্যানকে আদর্শ হিসেবে গ্রহণ করবে ব্যাটসম্যানকে আদর্শ হিসেবে গ্রহণ করবে অথবা তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে হচ্ছে তারা হয়তো বা টম এন্ড জেরিকে অথবা তারা অন্য কোনো যে সকল কার্টুন আমরা দেখি সে সকল কার্টুনে যে সকল ক্যারেক্টার রয়েছে যেমন ডোরেমন বা এই জাতীয় কার্টুনের ক্যারেক্টারকে তারা তাদের চরিত্রের উপাদান হিসেবে গ্রহণ করবে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করবে অতএব আমাদের সন্তানদের সামনে রাসুল ইসলামের আদর্শকে চলুন আমরা প্রতিদিন কমপক্ষে রাসুল ইসলামের একটি ঘটনা তার একটি হাদিস তার জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় অথবা তার যে শারীরিক বিভিন্ন অবয়ব তার চাওয়া এবং তার ভালো লাগা এবং ভালো না লাগার জিনিসগুলো তার পছন্দ এবং অপছন্দনীয় জিনিসগুলো আমরা আমাদের সন্তানদের সামনে উপস্থাপন করি আল্লাহ সুবাহানুমাতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন এই কথা বলে আমরা আমাদের এই যে আলোচনা এই আলোচনাটি শেষ করলাম এরপর আগামীকাল থেকে আমরা তৃতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করব যেখানে আমরা আলোচনা করব যে আমাদের শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে আমরা কি কি কার্যকলাপ করব সেখানে আমরা সর্বমোট আপনাদের সামনে বারো এগারোটি মূলনীতি আলোচনা করব যে এগারোটি মূলনীতিতে আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করব যে রাসুল্লাহ সাল আলহিবাসাল্লাম আমাদেরকে আমাদের সন্তানদের উত্তম মানসিক মনস্তাত্ত্বিক বিকাশের জন্য কি মূলনীতি দিয়েছেন যেমন শিশুদের সাহসয্যে তাদের সাথে সময় কাটানো তাদেরকে হাসি খুশি রাখা তাদের মাঝে উত্তম কাজের প্রতিযোগিতা তৈরি করা তাদেরকে ভালো কাজে অনুপ্রাণিত করা খারাপ কাজ থেকে তাদেরকে কোমলতার সাথে নিষেধ করা তাদের প্রশংসা করা তাদের মাঝে আত্মবিশ্বাস বিনির্মাণ করা শিশুদের উত্তর নাম উত্তম সুন্দর নামে তাদেরকে ডাকা এবং শিশুদের পছন্দ অপছন্দকে সম্মান করা শিশুদের সাথে ধীর স্থির এবং ধারাবাহিকভাবে এবং বারবার কোনো ভালো কাজে তাদেরকে মানুষকে উদ্বুদ্ধ করা এরকম অনেকগুলো ইত্যকার ইস্যু রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আলোচনা করব সেই সময় আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি হায়দা ওসল আল্লাহ সুবহান আলা আলা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত